একবার এক ব্যক্তি ইমাম সুফিয়ান সৌরি রহমতুল্লাহ আলাইয়ের কাছে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলী সম্পর্কে বললেন যে ওনার মজলিসে আমি অনেক বসেছি আমি দেখেছি উনি কখনো কারো গিবত করেন না সুফিয়ান সৌরি রহমতুল্লাহ বললেন তিনি তো অনেক বড় বুদ্ধিমান তার মতো বুদ্ধিমান লোক কারো গিবোধ করবেন এটা সম্ভব নয় কারণ অন্যের গিবোধ করাটা এটা চরম নির্বুদ্ধিতা এক তো গিবোধ করাটাই মহাপাপ কোরআন মজিদে বলা হয়েছে যে আই হেব্বু আহাদুকুম আই ইয়াকুল লাহমা আখি হেমাইতং ফাকারি হিতুমু ওয়াত্তাকুল্লাহ যে তোমাদের মধ্যে কেউ পছন্দ করে যে সে তার মৃত ভাইয়ের গোস্ত খাবে তোমরা সকলেই এটা অপছন্দ করো কেউ তো খাবে না কখনো কাজে আল্লাহকে ভয় করো তার মানে গিবত করাটা এত কঠিন পাপ যেমন কঠিন পাপ মৃত ভাইয়ের গোস্ত খাওয়া জ্যান্ত ভাইয়ের গোস্ত খাওয়া তো জায়জ নেই জ্যান্ত ভাই কি কোন মানুষের গোস্ত খাওয়া জায়জ নেই তো মানুষের গোস্ত খাওয়াই না জায়জ তো সেখানে যদি হয় ভাই তা আরো কঠিন পাপ যদি জ্যান্তকে জবাই করা হয় তারপর সেই গোস্ত খাওয়ায় আরো কঠিন পাপ আর মরাটা খাইলে আরো বেশি কঠিন তাহলে গিবত কত কঠিন পাপ এ আজ দ্বারা অনুমান করা যায় তো একদম কঠিন পাপ সেই সঙ্গে এটা চরম নির্বুদ্ধিতার পরিচায়ক কারণ গিবত দ্বারা হয় কি আমার কি লাভ আমি বসে বসে পরচর্চা করলাম অন্যের কি দোষ সেটা আলোচনা করলাম এটা আমার লাভ কি লাভের কিছু নেই কেবল ক্ষতিই ক্ষতি দুনিয়ার ক্ষতি আখরাতের ক্ষতি দুনিয়ার এক ক্ষতি হলেই অহেতুক সময় নষ্ট করলাম আমি পাঁচ মিনিট দশ মিনিট যদি পরচর্চা করি তো সেই দশ মিনিটে আমার লাভের কিছুই হয় না শুধু শুধুই সময় নষ্ট হয় তো সময়ের মতো অমূল্য জিনিস আমি কেন অহেতুক নষ্ট করব ইসলাম তো যে কোনো অহেতুক কাজ করতে নিষেধ করে এটা ইসলামের এক বৈশিষ্ট্য যে সে মানুষকে সব রকম অহেতুকতা থেকে বিরত রাখে যে অহেতুক কাজ দ্বারা সময় নষ্ট হয় তো সেটা তো আরো বেশি নিষিদ্ধ হবে তো কাজেই যেহেতু গিবদ দ্বারা সময় নষ্ট হয় সবচেয়ে মূল্যবান জিনিস নষ্ট হয় তাই এতে লিপ্ত হওয়া এটা চরম বোকামি সেই সঙ্গে গিবদ করে আমি চাই অন্যের অসম্মান করতে অন্যের মানসম্মান সম্মান নষ্ট করতে কিন্তু বাস্তবিক পক্ষে নিজের মানসম্মানই নষ্ট হয় যে ব্যক্তি পরচর্চা করে তাকে কেউ পছন্দ করে না সবাই বলে যে এই লোকটা মানুষের কুটকোচালি করে আমি চাইছিলাম অন্যের মান সম্মান নষ্ট করতে কিন্তু বাস্তবিক পক্ষে নিজের মান সম্মান নষ্ট হয় যে যত বেশি গিবোধ করে অন্যের দৃষ্টিতে সে তত বেশি ঘিন্ন সবাই চায় দুনিয়ায় নিজের মান সম্মান প্রতিষ্ঠা করতে মান সম্মান প্রতিষ্ঠার লোভ অর্থ সম্পদ এর লোভের চেয়ে বেশি আর এটি এমন একটা খারাপ জিনিস যেমন কি এবাদত বন্দীর ভিতরে শয়তানের ঢুকিয়ে দেয় যেবাদত বন্দীকে দ্বারা দুনিয়া নিজের সুনাম সুখ্যাতি প্রতিষ্ঠা এর একটা চিন্তা মানুষের মধ্যে শয়তান ঢুকিয়ে দেয় আর এর কারণে বদলবন্দি নষ্ট হয়ে যায় তাহলে মান সম্মানের মান সম্মান প্রতিষ্ঠার লালসা সব ছেলে আছে গিবৎকারী নিজেও চায় যে এর মাধ্যমে তার অন্যের মান সম্মান নষ্ট হোক তার দা প্রতিষ্ঠিত হোক কিন্তু বাস্তবিক পক্ষে গিবৎ দ্বারা নিজের সময় নষ্ট হয় আর বুদ্ধিমায়েরা যখন দেখে এই লোকটা অন্যের গিবোধ করছে তখন যার গিবোধ করা হয় তার প্রতি তাদের সহানুভূতি জাগে এই জন্য হাদিসে উৎসাহ দিয়েছে যদি তোমার সামনে অন্য কারো গিবোধ নষ্ট করা হয় অন্য কারো মানসম্য নষ্ট করা হয় মানে গিবোধ করা হয় তখন তার তোমার কর্তব্য সেই লোকের পাশে দাঁড়ানো সেই লোকের সাহায্য করা অর্থাৎ এই থেকে গিবত থেকে থামিয়ে দেওয়া সে গিবত করতে না পারে সেই চেষ্টা করা আর ওই ব্যক্তির গুণগান করা এটা যদি তুমি করো তাহলে তোমার গিবত যদি কখনো কোথাও করা হয় তাহলে তোমার সাহায্যের জন্য কাউকে আল্লাহ তালা দাঁড় করিয়ে দেবেন তো গিবত দ্বারা যে ব্যক্তি মানসম্মানের জন্য লালায়িত তার নিজের মানসম্মান নষ্ট হয় তো সব রকম ক্ষতি জীবদ্দানা সময় নষ্ট হয় এবং মা সম্মান নষ্ট হয় এ তো দুনিয়াবি ক্ষতি আর সত্যের ক্ষতি তো আখরাতের ক্ষতি এবং সেই দিকেই সুফিয়ান সাউরি রহমতুল্লাহ আলাই ইশারা করেছেন যে আবু হানিফা তো অনেক বুদ্ধিমান সেখানে অন্যের গিবত করতে যাবে কারণ অন্যের গিবত করার মানে হলো যে নিজ নিজের নেক আমল তাকে দিয়ে তার বদ আমলটা নিয়ে নেওয়া আখরাতে এভাবে কেসওয়াস হবে মানে বদলা দিয়ে দেওয়া হবে যে ব্যক্তি কারো গিবোধ করেছে আখরাতের বিচার এভাবে হবে যে যার গিবোধ করেছে বদলা হিসাবে এই ব্যক্তির নেক আমল তাকে দিয়ে দেওয়া হবে আর যদি কখন এমন হয় যে নেক আমল দিয়ে দিয়ে তার নেক সব ফুরিয়ে গেছে তখন ওই ব্যক্তির বদ আমলটা এর কাজে চাপিয়ে দেওয়া হবে আর এভাবে তার পরিণাম জাহান্নাম হয়ে যাবে তাহলে গিবত কত গুরুতর যে গিবত করার পরিণাম দ্বারা এই যে আখড়াতে নিজের সব নেক বরবাদ করে অন্যের পাপের বোঝা নিজের কাঁধে নিয়ে নেওয়া তাই এই ক্ষেত্রে আমাদের যে বুদ্ধিমত্তার পরিচয় দেওয়া উচিত কিছুতেই কোন অবস্থাতেই অন্যের গিবতে লিপ্ত হওয়া যাবে না এটা একটা ক্ষুদ্রতা এটা একটা নির্বুদ্ধিতা আল্লাহ জাল্লাহ শাহু আমাদের সবাইকে এই রকমের নির্বুদ্ধিতা থেকে হেফাজত করুন